আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে আবদুল্লাহ তুমি অমুক ব্যক্তির মতো হয় না সে রাত জেগে ইবাদত করত পরে রাত জেগে ইবাদত করা ছেড়ে দিয়েছে আবু সালামাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতেও এরকম বর্ণিত আছে